হুজাইফা ইবনু ইয়ামন রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন লোকজন নাবী সাল্লাহ আলাইসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতেন আর আমি তাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম এই ভয়ে যেন আমি ওই সবের মধ্যে পড়ে না যাই আমি বললাম হে আল্লাহ রসুল আমরা জাহিলিয়াতে অকল্যাণকর অবস্থায় জীবনযাপন করতাম অতপর আল্লাহ আমাদের এ কল্যাণ দান করেছেন এ কল্যাণকর অবস্থার পর আবার কোনো অকল্যাণের আশঙ্কা আছে কি তিনি বলেন হ্যাঁ আছে আমি জিজ্ঞেস করলাম ওই অকল্যাণের পর কোনো কল্যাণ আছে কি তিনি বললেন হ্যাঁ আছে তবে তা মন্দ মেশানো আমি বললাম মন্দ মেশানো কি তিনি বললেন এমন একদল লোক যারা আমার শূন্য ত্যাগ করে অন্য পথে পরিচালিত হবে তাদের কাজে ভালো মন্দ সবই থাকবে আমি আবার জিজ্ঞেস করলাম অতপর কি আরও অকল্যাণ আছে তিনি বললেন হ্যাঁ তখন জাহান্নামের দিকে আহ্বানকারীদের উদ্ভব ঘটবে যারা তাদের ডাকে সাড়া দেবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে আমি বললাম হে আল্লাহ রসুল এদের পরিচয় বর্ণনা করুন তিনি বললেন তারা আমাদেরই সম্প্রদায়ভুক্ত এবং কথা বলবে আমাদেরই ভাষায় আমি বললাম আমি যদি এই অবস্থায় পড়ে যাই তাহলে আপনি আমাকে কি করতে আদেশ দেন তিনি বললেন মুসলিমদের দল ও তাদের ইমামকে আঁকড়ে ধরবে আমি বললাম যদি মুসলিমদের এহেন দল ও ইমাম না থাকে তিনি বললেন তখন তুমি তাদের দল উপদলের সঙ্গে সম্পর্ক ছেদ করবে এবং মৃত্যু না আসা পর্যন্ত বৃক্ষমূল দাঁতে আঁকড়ে ধরে হলেও তোমার দিনের উপর থাকবে